প্রিয় নবী মদিনায় শুয়ে আছে রোজায় জিয়ারত করিতে যাব ওই যে সোনার মদিনায় প্রিয় নবী মদিনায় শুয়ে আছে রোজায় জিয়ারত করিতে যাব ওই যে সোনার মদিনায় প্রিয় নবী মদিনায় শুয়ে আছে রোজায় জিয়ারত করিতে যাব ওই যে সোনার মদিনা হায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد প্রিয় নবী মদিনায় শুয়ে আছে রোজায় জিয়ারত করিতে যাব ওই যে সোনার মদিনা হায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিআনা মাওলানা মুহাম্মদ اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد আরবের মোরর বুকে ফুটিলে গোলা ফুল মোরা সবাই প্রিয় নবী তোমার প্রেমে বেকুল আরবের মোরর বুকে ফুটিলে গোলা ফুল মোরা সবাই প্রিয় নবী তোমার প্রেমে বেকুল প্রিয় নবী মদিনায় শুয়ে আছে রোজায় জিয়ার করিতে যাব ওই যে সোনার মা دينها يا اللهم صل على سيدنا محمد نبيا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبيا شفيعنا مولانا محمد কত ভালোবাসি আমি নবি তোমার হৃদয়ের গহীন পনে তোমার আমি খুঁজি রে কত ভালোবাসি আমি নবী তোমার হৃদয়ের গহীন পনে তোমার আমি খুঁজি রে প্রিয় নদী নদী নাই শুয়ে আছে রোজায় জিয়ারত করিতে যাব ওই যে সোনার মদিনায় প্রিয় নবী মদিনায় শুয়ে আছে রোজায় জিয়ারত করিতে যাব ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد যাকে সৃষ্টি না করিলে কিছুই সৃষ্টি হতো না ও বুঝমন তাকে ছাড়া আর তো কিছু খোঁজে না যাকে সৃষ্টি না করিলে কিছুই সৃষ্টি হতো না ও বুঝমন তাকে ছাড়া আর তো কিছু খুঁজে না প্রিয় নবী মদিনায় শুয়ে আছে রোজার জিয়ারত করিতে যাব ওই যে সোনার মদিনায় প্রিয় নবী মদিনায় শুয়ে আছে রোজায় জিয়ারত করিতে যাব ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد في نبي مدينة شوية يا تروجي জিয়ারত করিতে যাব ওই যে সোনার মদিনা হায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبيا شفيعنا مولانا محمد তোমায় মনে পড়ে কথা সুর এবং কণ্ঠে কুয়েত কাতার দুবাই ও বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশে পুরস্কার প্রাপ্ত শিল্পী হাফেজ মাসুদুর রহমান পরিবেশনায় নব আলোড়ন শিল্পী গোষ্ঠী